আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ আউদুবিল্লাহি মিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাই সঈদিনা মোহাম্মদ ওয়াইলা আলহি ওসাহাবিহি ওসাল্লাম তসলিমান কাসির আল কুরআনে কেয়ামতের দৃশ্য এই আলোচনায় আমাদের আজকের পর্বের বিষয়বস্তু জাহান্নামী ব্যক্তিদের পারস্পরিক ঝগড়া বিবাদ এবং বিতর্ক জাহান্নামে গিয়ে জাহান্নামী ব্যক্তিরা যখন একে অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করবে সেই অবস্থাগুলো আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই আলোচনায় আজকের পর্বের আগ পর্যন্ত অন্যান্য পর্বে আমরা সাধারণত একটি সুরার উপরেই নির্দিষ্ট থাকার চেষ্টা করেছি এবং এবং সেই সুরাতে আখিরাতের কথা পরকালের কথা কি এসেছিল এভাবে আমাদের আলোচনাগুলো অগ্রসর হয়েছিল কিন্তু আমাদের আজকের এই পর্বে আমরা নির্দিষ্টভাবে কোনো একটি একক সুরার উপর স্থির থাকছি না বরং আমরা নির্দিষ্ট বিষয়ের উপর স্থির থাকছি এবং সেই বিষয়টি বিভিন্ন সুরাতে যেভাবে এসেছে সবগুলোকে একত্র করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা বা পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করেছি জাহান্নাম শাস্তির জায়গা কষ্টের জায়গা খুবই জঘন্য এবং নিকৃষ্ট একটি স্থান জাহান্নামের শাস্তির বিভিন্ন রকম ফের রয়েছে কিছু কিছু শাস্তি সেগুলো হচ্ছে শারীরিক শাস্তি দৈহিকভাবে যেগুলো যন্ত্রণা প্রদান করবে অপরদিকে জাহান্নামে এমন কিছু শাস্তি রয়েছে যেগুলো হচ্ছে মানসিক শাস্তি এবং আমাদের আজকের পর্বের এই যে বিষয় যেখানে জাহান্নামী ব্যক্তিরা একে অপরকে দোষ আরোপ করার চেষ্টা করছে এবং জাহান্নামী ব্যক্তিরা ঝগড়া করছে বিবাদ করছে বিতর্ক করছে এবং তাদের মনে যে সমস্ত আক্ষেপ বা অনুতাপ অনুশোচনা কিংবা আফসোস সৃষ্টি হচ্ছে সেই সমস্ত মানসিক যন্ত্রণাগুলো আমাদের আজকের আলোচনায় উঠে আসবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাই বিভিন্ন সুরাতে আল্লাহ সুবাহতাল্লাহ জাহান্নামী ব্যক্তিদের সেই ঝগড়া এবং বিবাদ সম্পর্কে আলোচনা করেছেন যেমন সুরা বাকারা সুরা আরাফ ইব্রাহিম সাবা সফাত সুরা সদ সুরা গাফির এই সমস্ত সুরাগুলোতে এই বিষয়গুলো এসেছে এবং এর বাইরে সুরা আহজাব এবং ফুসিলাত সেখানেও অল্প করে তাদের যে আক্ষেপ এবং অনুশোচনা সেই বিষয়গুলো বর্ণনা আল্লাহ সুহামতাল্লাহ উল্লেখ করেছেন সুরা বাকারাতে এই জাহান্নামে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া ব্যক্তিদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে একদল হচ্ছে যাদেরকে মানুষ অনুসরণ করে থাকে অনুসৃত এবং দ্বিতীয় দল হচ্ছে যারা অনুসরণ করে থাকে অপরদিকে সুরা গাফির বা সুরা মমিন এবং সুরা ইব্রাহিম সুরা সাবা সেখানে বিষয়গুলোকে এভাবে উল্লেখ করা হয়েছে যে একটি পক্ষ হচ্ছে দাম্ভিক বা অহংকারী যারা মুস্তাক বিরিন এবং অপর দল হচ্ছে যারা নিজেদেরকে দুর্বল মনে করত মুস্তাদ আফিন দুর্বল এবং বিপরীতে অহংকারী এবং দাম্ভিক এই দুটি দলের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ এবং একে অন্যকে দোষারোপ করার চেষ্টা এবং সুরা আরব সেখানে এই দুই দলকে উল্লেখ করা হয়েছে এভাবে যে এক দল হচ্ছে পূর্ববর্তী দল এবং আরেক দল হচ্ছে পরবর্তী দল জাহান্নামী ব্যক্তিদের এই পারস্পরিক ঝগড়া এবং বিবাদ একে অন্যকে দোষারোপ করা সেই বিষয়গুলোর বিস্তারে যাওয়ার আগে শুরুতে জান্নাতের অবস্থা সম্পর্কেও একটি বিপরীত চিত্র আমাদের মাথায় গেঁথে নেওয়া প্রয়োজন জান্নাতে সেখানে কোনো ধরনের পারস্পরিক ঘৃণা কিংবা হিংসা বিদ্বেষ থাকবে না কেউ কোনো ধরনের কষ্টদায়ক কথা শুনবে না বরং থাকবে শুধুই শান্তি এমনকি জান্নাতি ব্যক্তিদের মধ্যে যদি দুনিয়াতে অবস্থানকালে কোনো ধরনের পারস্পরিক ভুল বুঝাবুঝি এগুলো থেকেও থাকে সেগুলোকে আল্লাহ সুহামতাল্লাহ দূর করে দেবেন এবং তাদের পারস্পরিক সঙ্গলাভ সাহচর্য লাভ এটা একে অন্যের জন্য আনন্দের কারণ হয়ে যাবে আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলছেন ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين তাদের অন্তরে যে ক্রোধ ছিল সেটা আমি দূর করে দেব এবং তারা মুখোমুখি সামনাসামনি আসনে বসবে একে অন্যের ভাইয়ের মতো জান্নাত সম্পর্কে অন্যত্র আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াউ ওয়ালা তাসিমা সেখানে কোনো ব্যক্তি কোনো ধরনের অবান্তর কিংবা কটু কথা খারাপ কথা শুনবে না বরং সেখানে তারা শুনবে শুধুমাত্র সালাম এবং সালাম ইল্লাকিলান সালামান সালামা অপরদিকে জাহান্নামে সেখানে সবসময় ঝগড়া বিবাদ একে অন্যকে দোষারোপ করা হিংসা বিদ্বেষ ক্রোধ এগুলো চলতেই থাকবে এগুলো তাদের মানসিক অশান্তির কারণ হবে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ইন্না জায়ালিকালা হাক্কুন তাখা সুমো আহলিন্নার নিশ্চয়ই জাহান্নামী ব্যক্তিদের এই পারস্পরিক বাক বিতণ্ডা এটি সত্য অবশ্যম্ভাবী সুরা সাবাতে আল্লাহ সুবাহতাল্লাহ এই বিষয়ের চমৎকার চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন জাহান্নামী ব্যক্তিরা যখন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 কি তোমাদেরকে বাধা প্রদান করেছিলাম তোমাদের কাছে হেদায়েত আসার পর বরং তোমরাই ছিলে অপরাধী আল্লাহ সুবাহতাল্লাহ এখানে দৃশ্য উপস্থাপন করেছেন যখন কিনা আল্লাহ সুবাহতাল্লার সামনে দাঁড় করানো হবে তখন তারা একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে পরস্পর কথা কাটাকাটি করতে শুরু করবে যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারী ব্যক্তিদেরকে বলতে শুরু করবে লাউলা আন্তুম লাকুন্না মিনিন যদি তোমরা না থাকতে তাহলে আমরা অবশ্যই মুমিন হয়ে যেতাম ইমানদার হয়ে যেতাম এর জবাবে অহংকারী ব্যক্তিরা মুস্তাকবিরিন তারা কি বলবে সে অহংকারী ব্যক্তিরা দুর্বলদেরকে বলবে যে তোমাদের কাছে হেদায়েত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম বালকুন্তুম মুজরিমিন বরং তোমরা নিজেরাই ছিলে অপরাধী একদিকে মুস্তাকবিরিন বা অহংকারী ব্যক্তিরা যারা নিজেদেরকে বড় মনে করত দাম্ভিক ব্যক্তিরা বিপরীতে সেই সমস্ত দুর্বল ব্যক্তিরা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 প্রদান করতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তার সঙ্গে অংশীদার সমকক্ষ আন্দাদ সাব্যস্ত করি وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন এরপর যখন তারা শাস্তি দেখবে তখন মনের সেই আফসোস এবং অনুতাপ মনেই গোপন করে রাখবে বস্তুত আমি কাফেরদের গলায় বেরি পরাব এবং এরপর আল্লাহ সুবাহতাল্লাহ প্রশ্ন করছেন এবং তারা যা করেছে তার প্রতিফল তারা আজ পেয়েছে তো পারস্পরিক বিবাদে লিপ্ত হওয়া এই দুইটি দলের একটি দলকে আল্লাহ সুবাহতাল্লাহ নাম প্রদান করেছেন যারা কিনা নিজেদেরকে দুর্বল মনে করত মুস্তাদ আফিন এবং বিপরীতে আরেক দল ছিল বিরিন বা যারা নিজেদেরকে বড় বলে মনে করত বাস্তবে তারা কেউই দুর্বল ছিল না কিংবা যারা নিজেদেরকে বড় বলে মনে করত তারাও কোনো বড় বা শক্তিশালী ক্ষমতাশীল কোনো ব্যক্তি ছিল না মূলত তারা মিথ্যা অহংকারের কারণে নিজেদেরকে বড় এবং ক্ষমতাবান বলে মনে করত সেই সমস্ত অহংকারকারীদেরকে তাদের সেই মিথ্যা অহংকারের কারণে আল্লাহ সুবাহতাল্লাহ বিচারের দিনে লাঞ্ছিত করবেন এবং ক্ষুদ্র পিঁপড়ার আকৃতি দিয়ে বিচারের ময়দানে তাদেরকে উঠাবেন যেন সেই দিন তারা চরমভাবে লাঞ্ছিত এবং নিজেদেরকে তুচ্ছ হীন মনে করতে বাধ্য হয় তিরমিদিতে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন কিয়ামতের দিন অহংকারকারী ব্যক্তিদেরকে দাম্ভিক ব্যক্তিদেরকে যারা নিজেদেরকে বড় বলে মনে করত সেই সমস্ত ব্যক্তিদেরকে পিপিলিকার মতো ক্ষুদ্র আকৃতি দিয়ে পিপিলিকার মতো ক্ষুদ্র মানব আকৃতি দিয়ে তাদেরকে বিচারের ময়দানে ওঠানো হবে চতুর্দিক থেকে তাদের উপর লাঞ্ছনার ছাপ থাকবে এবং তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কয়েতখানার দিকে জাহান্নামের কারাগারের দিকে উত্তপ্ত আগুন তাদেরকে ঘিরে থাকবে এবং তাদেরকে খাদ্য এবং পানীয় হিসেবে যা দেওয়া হবে সেটা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে নির্গত কাশি এবং রক্ত এবং যেটাকে বলা হচ্ছে তিনাতুল খাবাল কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুহামতাল্লাহ এই যে জাহান্নামী ব্যক্তি যাদের ঝগড়া এবং বিবাদকে উল্লেখ করেছেন তাদের কেউ কেউ ঝগড়া বিবাদে লিপ্ত হবে বিচারের ময়দানে থাকা অবস্থাতেই আবার কেউ বা ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে জাহান্নামে প্রবেশের সময় আবার কেউ ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে জাহান্নামে চিরস্থায়ীভাবে দাখিল হয়ে যাওয়ার পর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে তারা পারস্পরিক দোষারোপ এবং ঝগড়া বিবাদে লিপ্ত হবে এই সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ বিভিন্ন সুরাতে সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যে মোটা দাগে দুই ভাগে বিভক্ত করেছেন একদল লোক যারা নিজেদেরকে সবল শক্তিশালী বড় বলে মনে করত দাম্ভিক অহংকারী ব্যক্তি আরেক দল লোক যারা নিজেদেরকে দুর্বল বলে মনে করত এই যে সবল বা শক্তিশালী বা দাম্ভিক অহংকারী ব্যক্তিরা এরা হচ্ছে মূলত বিভিন্ন পর্যায়ের নেতা বা সর্দার গোছের ব্যক্তি বিপরীতে অন্যান্য মানুষরা তাদেরকে অনুসরণ করে থাকে তারা হচ্ছে অনুসারী এই নেতা পর্যায়ের ব্যক্তি যারা তারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে পারে তারা সামাজিক পর্যায়ের নেতা হতে পারে ধর্মীয় ক্ষেত্রের নেতা হতে পারে কিংবা রাষ্ট্রীয় ক্ষেত্রেও তারা নেতৃত্ব প্রদান করতে পারে কাজেই এটি একটি ব্যাপক পরিভাষা এবং এর মধ্যে যারাই আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়ে সত্য পথের বিরুদ্ধে গিয়ে নেতৃত্ব প্রদান করবে সমস্ত দাম্ভিক লোকেরাই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে ধর্মীয় ক্ষেত্রে তারা হতে পারে কোনো ভণ্ড আলেম ভণ্ড পীর কিংবা যাজক পুরোহিত সাধু বা সন্ন্যাসী সামাজিক ক্ষেত্রে হতে পারে তারা কোনো ধরনের নেতা বা সর্দার বড় মুরব্বী রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা হতে পারে আল্লাদ্রোহী শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিংবা আল্লাদ্রোহী যে কোনো রাজা কিংবা বাদশাহ মোট কথা যারাই নেতৃত্বের স্থানে অধিষ্ঠিত হয়ে মিথ্যার পথে বাতিলের পথে অন্যান্য মানুষদেরকে আহ্বান করবে এবং সত্য দিনের পথে চক্রান্ত করবে তারাই হচ্ছে এই সমস্ত দাম্ভিক এবং অহংকারী ব্যক্তি মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে এই নেতৃত্ব একটি অতি জরুরি বিষয় আমরা দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ মানুষকে এমন একটি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন মানুষ সামাজিক জীব একা একা পৃথকভাবে কোনো মানুষ নিজের প্রয়োজনগুলোকে পূরণ করতে পারে না কেননা কোনো মানুষই কোনো দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ নয় কাজে আমরা সমাজে একত্রিত অবস্থায় বসবাস করি বনে জঙ্গলে আমরা বসবাস করি না কাজেই অনেক মানুষ যখন একত্রিত অবস্থায় বসবাস করতে শুরু করে মানুষের কাজকর্মগুলোকে পরিচালনা করার জন্য বিভিন্ন স্থানে কাউকে না কাউকে নেতৃত্ব প্রদান করতে হয় যেমন একটি বাসে সেখানে একজন ড্রাইভার বা চালক তিনি নেতৃত্বের আসনে থাকেন একটি ক্লাসে একজন শিক্ষক থাকেন নেতৃত্বের আসনে এভাবে আমরা দেখতে পাই একটি পরিবারে পিতা তিনি থাকেন নেতৃত্বের আসনে এভাবে সমাজ কিংবা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রেও বিভিন্ন ব্যক্তিরা বড় স্থানে থাকেন পরিচালনার দায়িত্ব তারা গ্রহণ করেন এবং এখানে আমাদের জন্য লক্ষণীয় বিষয় হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের ভূমিকা কি থাকে যখন কিনা তাদেরকে সত্যের দিকে ইসলামের দিকে আহ্বান করা হয় যুগে যুগে আল্লাহ সুবাহতাল্লাহ বহু নবী রাসুল পাঠিয়েছেন এবং তারা সবসময় হকের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন যখনই আল্লাহ সুবাহতাল্লাহ কোনো জনপদে নবী বা রাসুল পাঠিয়েছেন সেই অবস্থায় এই সমস্ত এই সমস্ত নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তাদের ভূমিকা কি ছিল আল্লাহ সুহামতাল্লাহ সেটাকে কোরআনে উল্লেখ করে বলেছেন وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون الله سبحانه وتعالى বলছেন যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি সেখানকার বিত্তশালী অধিবাসীরা তারা বলতে শুরু করল যে তোমরা যে বিষয় নিয়ে এসেছ বা তোমাদেরকে যে বিষয়গুলো সহকারে পাঠানো হয়েছে সেগুলোকে আমরা মানি না ইন্না বিমা উরসিল তুমবিহি কাফিরুন যে বিষয়গুলোকে সহকারে তোমাদেরকে পাঠানো হয়েছে সেই বিষয়গুলোকে আমরা অস্বীকার করি প্রত্যাখ্যান করি এবং সেই সমস্ত অহংকারী দাম্ভিক লোকেরা তারা আরও বলেছে যে আমরাই তো নিজেদেরকে দেখতে পাচ্ছি লোকজনের দিক থেকে সমৃদ্ধ ধন সম্পদের দিক থেকেও আমরা সমৃদ্ধ তারা বলেছে অকলু নাহনু আকসারু আমওয়ালাউ আউলাদা অমা নাহনু বিমু আজাবিন তারা বলেছে আমরাই তো ধনে এবং জনে সমৃদ্ধ সুতরাং আমরা কখনোই শাস্তিপ্রাপ্ত হব না وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين যুগে যুগে সমস্ত সত্য প্রত্যাখ্যানকারী লোকেদের মধ্যে এই একটি বৈশিষ্ট্যকে কমন বা সাধারণ হিসেবে আমরা দেখতে পাই তারা দুনিয়ার বাহ্যিক অবস্থা দিয়ে সত্য মিথ্যাকে বিচার করতে চায় এবং যখন তারা দেখে যে আল্লাহ সুবাহতাল্লাহ দুনিয়াতে তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন তাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন লোক বলের মাধ্যমেও তাদেরকে শক্তি প্রদান করেছেন সেগুলোকে দেখে তারা মনে করতে শুরু করে যে হয়তো বা আল্লাহর কাছে তারাই বেশি পছন্দনীয় যদিও বা তারা নানা রকমের অন্যায় কাজ করে যাক না কেন এবং সেই ভুল ধারণার কারণে তারা মনে করতে শুরু করে দুনিয়াতেই যেহেতু আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে এত সুখ শান্তির মধ্যে রেখেছেন কাজেই আমাদেরকে আর কখন শাস্তি দেওয়া হবে আমরা কখনোই শাস্তিপ্রাপ্ত হব না নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন না হলে কেন আমরা এত সুখে থাকব এরকম একটি বিভ্রান্তির শিকার হয়ে তারা যুগে যুগে যারাই হকের দাওয়াত নিয়ে এসেছে তাদেরকে মিথ্যারোপ করেছে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে ইন্না বিমা উরসিল তুম্বিহি কাফিরুন তোমাদেরকে যে বিষয়গুলো সহকারে পাঠানো হয়েছে সেই বিষয়গুলোকে আমরা মানি না অস্বীকার করি প্রত্যাখ্যান করি অথচ তাদের এই বিভ্রান্তিকে খণ্ডন করে আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেছেন قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون আপনি বলুন আমার রব যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং যাকে ইচ্ছা তাকে পরিমিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলোকে বুঝে না আমরা দেখতে পাই যুগে যুগে সমস্ত দাম্ভিক এবং অহংকারী লোকেরা সত্যকে প্রত্যাখ্যান করার জন্য নানারকম মিথ্যা অপবাদের আশ্রয় নিয়ে থাকে এবং তারা বলতে থাকে যে এই দিন বা এই সত্যের পথ এটা যদি ভালো হতো তাহলে আমরাই সবার আগে সেটাকে লাভ করতাম এবং গ্রহণ করতাম وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه সুরা আহকাফ সেখানে আল্লাহ সুহামতাল্লাহ কাফেরদের এই উক্তিকে সংরক্ষণ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন যে সেই সমস্ত কাফেররা তারা মুমিনদেরকে বলতে থাকলো লাউকানা খাইরাম মা সাবাকুনা ইলাইহি কাফেররা মুমিনদেরকে ইমানদারদেরকে বলতে লাগলো যে যদি এই দিন ভালো হতো তাহলে এই সমস্ত লোকেরা আমাদেরকে পেছনে ফেলে তারা কখনোই আগে সেটাকে গ্রহণ করতে পারত না মক্কার সেই পরিবেশে যখন কিনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হকের দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াত দিয়েছেন তাদের নেতৃবৃন্দের কাছে কিন্তু সেই সমস্ত অহংকারী কুরাইশ নেতৃবৃন্দ সত্যকে প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে তাদের মধ্যে কেউ কেউ যেমন আবুল আহাব আল্লাহ রসুল্লাহ দিকে সরাসরি পাথর নিক্ষেপ করেছে অপরদিকে যে সমস্ত লোকেরা প্রথমে সত্যের আহ্বানে এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে একটি শ্রেণী ছিলেন যারা কিনা একেবারে সমাজের দরিদ্র শ্রেণী তাদের কেউ ছিলেন কৃতদাস যেমন বিলাল রাদিউল্লাহু সুহাইবার রুমি এবং ইয়াসির সুমাইয়া আম্মার রাদিয়াল্লাহতালা আনহুম কাফিররা সেই সমস্ত দরিদ্র এবং সাধারণ লোকেদেরকে দেখে বিদ্রুপ করত এবং বলতো যে এই দিন যদি ভালোই হতো উত্তম হতো তাহলে এই সমস্ত নিচু পর্যায়ের দরিদ্র দুর্বল লোকেরা কেন সেটাকে গ্রহণ করত আমরাই প্রথম সেটাকে গ্রহণ করতাম দুনিয়াতে সাময়িকভাবে ধন সম্পত্তির দিক থেকে প্রভাব প্রতিপত্তির দিক থেকে সমৃদ্ধ হওয়ার কারণে সমস্ত বিষয়গুলোকেই তারা সেই মানদণ্ডে সেই দৃষ্টিভঙ্গিতে বিচার করতে চায় এবং তারা বলে যেভাবে দুনিয়াতে আমরা ধন সম্পত্তি পেয়েছি সুখে শান্তিতে দিন কাটাচ্ছি যদি এই দিন উত্তম হতো তাহলে আমরাই সেটাকে একইভাবে প্রথমে গ্রহণ করতাম এই সমস্ত দুর্বল লোকেরা আমাদেরকে পেছনে ফেলে তারা এই কাজে অগ্রগামী হতে পারত না এই হচ্ছে তাদের দুনিয়াতে অবস্থানের সময়ে সত্যকে প্রত্যাখ্যান এবং তার বিরোধিতার কিছু নমুনা মাত্র সমস্ত স্থানে আমরা দেখতে পাই সমস্ত কুরআন জুড়ে সমস্ত কুরআন জুড়ে সমস্ত নবীদের ঘটনা থেকে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক তারা সবসময় হকের বিরোধিতা করেছে একদিকে প্রচার প্রচারণার মাধ্যমে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আরেকদিকে বল প্রয়োগের মাধ্যমে তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এই সমস্ত কাজ যে সমস্ত লোকেরা করেছে তারা কোনো সাধারণ পর্যায়ের লোক ছিল না তারা প্রত্যেকেই ছিল নেতা পর্যায়ের ব্যক্তি কোরআনের ভাষায় যাদেরকে বলা হয়েছে আলমালা সুরা আরফ কিংবা সুরাহুদ এই সুরাগুলোতে তাদের সমস্ত ঘটনাগুলো একের পর এক বিস্তারিত বর্ণনা আমরা দেখতে পাই যেমন কোথাও আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ফাকল আলমালা উল্লাজিনা কাফারু মিন কাউমিহি নবীদের বিরোধিতার ক্ষেত্রে তাদের কওমের সেই নেতা পর্যায়ের ব্যক্তিরা তারা বলতে শুরু করল অন্যত্র আল্লাহ বলেছেন কল আল মালাউ মিন কাউমিহি সমাজের স্থানীয় লোকেরা তারা কথাগুলো বলতে শুরু করল সমস্ত নবীদের ক্ষেত্রেই একই চিত্র আমরা দেখতে পাই নু হুদ সলে শোয়েব লুদ কিংবা মুসা আলহিমসাল্লাম তাদের প্রত্যেকের ক্ষেত্রে একই চিত্র একই বাস্তবতা মানুষের সত্য দিন গ্রহণের পথে তারা বিরাট বাধা সৃষ্টি করে এবং এই চিরন্তন নীতির কোনো বদল আমরা দেখতে পাই না রাসুল্লাহ সাল্লাম যখন তার নবুয়াতের মিশন শুরু করেছিলেন সেই অবস্থাতেও সাহাবারা দিয়াল আনহুম যারা প্রথমে সেই দাওয়াতকে গ্রহণ করেছিলেন তাদের উপর নির্মম অত্যাচার এবং নির্যাতন চালানো হচ্ছিল আরেকদিকে তাদেরকে কেন্দ্র করে নানা রকমের মিথ্যা অপবাদ এবং কষ্টদায়ক কথাও প্রচার করে দেওয়া হচ্ছিল অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছিল সেই রকম একটি কঠিন নির্যাতনের মুহূর্তে একজন মুসলিম সাহাবি খাব্বাব রাজিউল্লাহ তাল তিনি আল্লাহ রসুল কাছে এসে বলছিলেন ইয়া রসুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই সময় কাবাঘরের ছায় হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন খাব্বাব রাজিয়ালতালাহু যখন এই ধরনের একটি আবেদন তিনি পেশ করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি সোজা হয়ে বসলেন এবং তিনি দৃঢ়ভাবে বললেন যে তোমাদের পূর্বে এমন লোকেরা ছিল সত্য দিন গ্রহণ করার কারণে যাদের উপরে অত্যাচার করা হয়েছিল এমনভাবে যে তাদের মাথার উপরে তাদের মাথার উপরে করাত স্থাপন করা হয়েছিল এবং করাত দিয়ে চিরে তাদেরকে দুই টুকরো করে দেওয়া হয়েছিল কিংবা কাউকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে লোহার চিরুনি দিয়ে তাদের হাড় এবং মাংসগুলোকে আলাদা করে ফেলা হয়েছিল পৃথক করে ফেলা হয়েছিল কিন্তু এরপরেও তারা কেউ সত্য দিন ত্যাগ করেননি রাসুল্লাহ সাল্লাম তখন খাব্বাব বলেছিলেন যে আল্লাহ সুমাতাল অবশ্যই এই দিনকে পূর্ণ করবেন বিজয়ী করবেন তোমরা বড়ই তাড়াহুড়া করছো এভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের শেষ পর্যন্ত তাকে উল্লেখ করেন সত্য দিনকে বিকশিত করার ক্ষেত্রে সমাজের নেতৃত্বস্থানীয় লোকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কারণে আমরা দেখতে পাই সাইদিনা মুসা সাল্লাম যখন তিনি মাদায়ন থেকে ফেরত এসেছিলেন সেই পথিমধ্যে আল্লাহ সুহামতাল্লাহ যখন তার উপর নবুয়ত রিসালাতে দায়িত্ব প্রদান করলেন তিনি সর্বপ্রথম কোথায় গিয়েছিলেন সেই দায়িত্বকে বাস্তবায়ন করার জন্য মুসা আলাহিসাল্লাম আল্লাহ সুবাহতাল্লাহ নির্দেশ মোতাবেক সরাসরি গিয়ে উপস্থিত হয়েছিলেন সেই ফেরাউনের দরবারে যে দরবার থেকেই কিনা তিনি ছিলেন প্রাণ ভয়ে পলায়নকারী অথচ সেখানে গিয়েই তিনি সরাসরি ফেরাউনকে এই হকের পথে দাওয়াত পেশ করলেন আল্লাহ রসুল্লাহ আসলামের সিরাত থেকেও আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুরুতেই মক্কার নেতৃত্বস্থানীয় ব্যক্তি তাদের কাছে দাওয়াত পেশ করেছেন অধিকাংশ নেতা এবং সর্দাররাই সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং সাধারণ লোকেরা দাওয়াতকে গ্রহণ করেছে এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কার আশেপাশের অঞ্চলগুলোতে যারা বিভিন্ন গোত্রের নেতা এবং সর্দার ছিলেন তাদেরকে ইসলামের দাওয়াত পেশ করেছেন তাদের কাছে সাহায্যের আবেদন পেশ করেছেন সেই অবস্থায় মদিনার লোকেরা মদিনা যারা বিশিষ্ট সর্দার ছিলেন নেতা পর্যায়ের লোক ছিলেন তারা রাজি হয়ে গেলেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে তারা সেইভাবে নিরাপত্তা প্রদান করবেন যেভাবে তারা নিজেদের স্ত্রী এবং সন্তানদেরকে রক্ষা করে থাকেন যেভাবে তারা নিজেদের যান এবং মালকে রক্ষা করে থাকেন এবং তারা আরও প্রতিশ্রুতি গ্রহণ করলেন যে এই দিনকে প্রতিষ্ঠার কাজে তারা আল্লাহ রাসুলকে সহযোগিতা করবেন তাকে আশ্রয় দিবেন নিরাপত্তা প্রদান করবেন সেই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মদিনায় হিজরত করলেন পরবর্তীতে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় অবস্থান করলেন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেখান থেকে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন কাদের কাছে যারা ছিলেন বিভিন্ন সাম্রাজ্যের প্রধান যারা ছিলেন বিভিন্ন সাম্রাজ্যের প্রধান রোম কিংবা পারস্যের বাদশাহ সম্রাট তাদের কাছে চিঠি পাঠিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে হকের পথে আহ্বান করেছেন খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই চিঠিগুলোতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি বাক্যকে উল্লেখ করতেন হেরাকলের কাছে পাঠানো চিঠিতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি উল্লেখ করেছেন যে যদি তুমি এই দিন কবুল করো আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন আর যদি তুমি এখান থেকে মুখ ফিরিয়ে নাও আর যদি তুমি তা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমার দেশবাসীদের গুনাহের বোঝাও তোমার ঘাড়ে এসে পৌঁছাবে পারস্য সম্রাটের কাছে পাঠানো চিঠিতেও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে যদি তুমি এই দাওয়াতকে প্রত্যাখ্যান করো তাহলে তোমার লোকেদের প্রত্যাখ্যানের দায় ভারের একটি অংশও তোমার ঘাড়ে এসে পৌঁছাবে এবং ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে কোনো একটি রাষ্ট্র বা সরকার তারা যে ধরনের মতাদর্শকে বিশ্বাস করে বা যে মতাদর্শ অনুসারে তারা দেশ বা রাষ্ট্র পরিচালনা করে থাকে দেশবাসী কম বেশি সেই মতাদর্শকেই অনুসরণ করে থাকে যে কারণে মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রাহিমাউল্লাহ তিনি বলেছেন যে মানুষ তাদের রাজন্যবর্গের মতাদর্শকে রাজন্যবর্গের দিনকেই গ্রহণ করে থাকে অনুসরণ করে থাকে এটি খুবই স্বাভাবিক একটি বিষয় কারণ রাষ্ট্রীয় শক্তি যদি সত্য দিনের বিরোধিতা করতে শুরু করে সেই অবস্থায় সত্য দিন গ্রহণ করে টিকে থাকা খুবই কঠিন একটি বিষয় হয় এক্ষেত্রে বহু উদাহরণের মধ্যে একটি উদাহরণকে আমরা উল্লেখ করতে পারি ইংরেজি আঠারোশো ছেচল্লিশ সালের মার্চ মাসে কাশ্মীরের রাজা গোলাপ সিং তিনি কাশ্মীর খরিদ করলেন এবং জোরপূর্বক সেখানে শাসন প্রতিষ্ঠার চেষ্টা শুরু করলেন সেই অবস্থায় মুসলিমদের মধ্য থেকে কিছু ব্যক্তি তারা এর প্রতিবাদ জানালেন তখন গোলাপ সিং সেই প্রতিবাদকারী মুসলিমদের মধ্য থেকে দুইজনকে ধরে আনলেন এবং দরবারে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছিলার নির্দেশ প্রদান করলেন এই দৃশ্যটি জীবন্ত অবস্থায় একজন মানুষের চামড়া ছিলে ফেলা হচ্ছে জুলুম অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এত ভয়াবহ একটি দৃশ্য ছিল যে স্বয়ং সেই রাজা গোলাপ সিংয়ের ছেলে রামবীর সিং সেই দৃশ্যকে সহ্য করতে পারছিল না এবং সে দরবার থেকে উঠে গেল সেই অবস্থায় গোলাপ সিং তাকে ডেকে এনে বলল যে যদি তোমার মধ্যে এই ধরনের দৃশ্য দেখার সাহস না থাকে তাহলে তোমাকে যুবরাজের পদ থেকে হটিয়ে দেওয়া হবে যুগে যুগে দেশে দেশে একই ধরনের ঘটনার বহু বাস্তবতা আমরা দেখতে পাই রাষ্ট্রীয় শক্তি নেতৃত্ব স্থানীয় লোকেরা যখন তারা ইসলামের বিরোধিতা করে সত্য দিনের বিরোধিতা করে সেই অবস্থায় সাধারণ মানুষদের জন্য সত্য দিন গ্রহণ করা বাস্তবেই বেশ কঠিন একটি বিষয় হয়ে যায় কিন্তু এরপরেও একটি বড় প্রশ্ন থেকে যায় এবং সেই প্রশ্ন হচ্ছে যে বাস্তবেই কি এমন কোনো সুযোগ রয়েছে যে একজন ব্যক্তি শির কিংবা কুফরকে অনুসরণ করবে এবং এরপর বিচারের ময়দানে উপস্থিত হয়ে সে বলবে যে হে আমার রব আমি তো দুনিয়াতে দুর্বল ছিলাম যে কারণে আমি কুফর এবং শিরককে অনুসরণ করেছি এবং আমাদের আজকের পর্বের এই আলোচনাতে জাহান্নামি ব্যক্তিদের মধ্যে যে বিবাদের উল্লেখ করা হচ্ছে সেখানে এই ধরনের বক্তব্যগুলোই কম বেশি উঠে আসছে যেখানে সেই দাম্ভিক ব্যক্তিদের বিপরীতে যাদেরকে দুর্বল মনে করা হতো তারা দায়ভার চাপানোর চেষ্টা করছে সেই সমস্ত দাম্ভিক ব্যক্তিদের উপরে যে তারা আমাদেরকে বাধ্য করত তারা দিন রাত চক্রান্ত করত এবং তারা যদি না থাকতো তাহলে তো আমরা মুমিন হয়ে যেতাম অথচ প্রকৃত সত্য হচ্ছে এটাই যে কোনো অবস্থাতেই একজন ব্যক্তির জন্য এই সুযোগ নেই যে সে শির কিংবা কুফুরকে অনুসরণ করবে এবং এরপর নিজের দুর্বলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করবে তবে হ্যাঁ কিছু ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেমনটা ঘটেছিল আম্মার রাজিউল্লাহ তালানহু তার ক্ষেত্রে অত্যাচার করে তার পিতামাতা উভয়কে শহীদ করে দেওয়া হয়েছিল এবং এরপর তাকেও সম্মুখীন করা হয়েছিল অসহনীয় জুলুম অত্যাচারের এবং তাকে বাধ্য করা হচ্ছিল কিছু কুফুরি কথা বলতে তা না বলা পর্যন্ত কিছুতেই তাকে রেহাই দেওয়া হচ্ছিল না সেই অসহনীয় জুলুম অত্যাচারের মুখে শেষ পর্যন্ত তিনি বাধ্য হলেন কিছু কুফুরি কথা বলতে এরকম একটি অবস্থায় তিনি অস্থির হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলামের কাছে আসলেন এবং সম্পূর্ণ বিষয় অবগত করলেন সেই অবস্থায় আল্লাহ সুহামতাল্লাহ আয়াত নাজির করে জানিয়ে দিলেন যাকে কুফুরির জন্য বাধ্য করা হয় কিন্তু অন্তর ইমানে পরিপূর্ণ সেই ব্যক্তি ব্যতিক্রম কিন্তু এর বাইরে ইমান আনার পর যে আল্লাহর উপরে কুফুরি করল এবং কুফুরির জন্যই অন্তরকে উন্মুক্ত রাখল কুফুরির উপরেই খুশি সন্তুষ্ট থাকল তার উপর আল্লাহর গজব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি সুরানাহল সেখানে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدراً ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরির জন্য হৃদয়কে উন্মুক্ত রাখলে তার উপর আসবে আল্লাহর গজব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি তবে সেই ব্যক্তি ব্যতিক্রম যাকে কুফুরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানে পরিপূর্ণ ইমানে অবিচল এই প্রসঙ্গে সাহাবায়ে কেরামের অন্যান্য আরও অনেক ঘটনায় আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম তারা কুফুরি কথার থেকে অনেক ক্ষেত্রে জুলুম অত্যাচারকে সহ্য করা সেটাকে সাময়িকভাবে কষ্টকে মেনে নেওয়া প্রয়োজনে জীবনকে উৎসর্গ করে দেওয়া আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া এই বিষয়গুলোকেই বেশি পছন্দ করতেন আমাদের আজকের এই পর্বে এই আলোচনায় যে আয়াতগুলোতে দুর্বল লোকেদের যে কথা এসেছে এবং তাদের যে বিতর্কগুলোর কথা এসেছে সেখানে সেই সমস্ত দুর্বল লোকেরা সম্পূর্ণ জীবনভর দুর্বলতার দোহাই দিয়ে কুফুরি এবং শিরিকের উপরেই খুশি ছিল কুফুরি এবং শিরকের জন্যই তাদের অন্তরকে তারা উন্মুক্ত রেখেছিল এবং শেষ পর্যন্ত সেই কুফুর এবং শিরকের উপরেই তারা মৃত্যুবরণ করেছে ফলে তারা হয়েছে জাহান্নামি এবং জাহান্নামে যাওয়ার পর তাদের যে বিতর্ক সেগুলি আজকের পর্বে আমরা বিভিন্ন আয়াতে দেখতে পাচ্ছি এই প্রসঙ্গে আরও একটি বিষয় আমাদের স্মরণ রাখা প্রয়োজন এই যে বাহ্যিক দুর্বল এবং অসহায় অবস্থা এটা কত দিনের জন্য ইতিহাস থেকে আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ কখনোই কোনো জাতির উপর স্থায়ী দুর্বলতা স্থায়ী অসহায় অবস্থা এটা চাপিয়ে দেন না বরং মানব জাতির উপরে কখনো আল্লাহ সুহামতাল্লাহ দুর্বলতার মাধ্যমে পরীক্ষা করে থাকেন আবার কখনো তিনি তাদেরকে শক্তি সামর্থ্য ধন সম্পত্তির প্রাচুর্য এগুলো দিয়ে পরীক্ষা করে থাকেন এবং এটাই হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহর পরীক্ষার একটি নীতি কখনো তিনি ভালো অবস্থায় কখনো তিনি মন্দ অবস্থার মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করে থাকেন এবং আল্লাহ সুহামতাল কোরআনে বলেছেন অতিলকাল আইয়া মনুদা বিলুহা বাইনান্নাস এভাবেই তো আমি মানুষদের মধ্যে এই দিনগুলোকে পরিবর্তন করিয়ে থাকি কাজেই দুর্বল অবস্থায় যদি দিন মানা এটা কঠিন হয়ে থাকে তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবা ইকরাম আজমাইন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুম তাদের উপরেও চরম জুলুম অত্যাচার এবং চরম দুর্বল অবস্থা অতিক্রান্ত হয়েছিল এবং সেই অবস্থায় তাদের জীবনের ঘটনাগুলোর মাধ্যমে তারা আমাদের সামনে উদাহরণ রেখে গিয়েছেন যে চাইলে কিভাবে আমরা সেই সমস্ত দুর্বল অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারি দুর্বলতার কারণে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শিরিক এবং কুফুরকে অনুসরণ করার কোনো সুযোগ নেই বরং সুযোগ রয়েছে যে যদি জমিনের কোনো একটি অংশে জুলুম অত্যাচার বেশি হয়ে থাকে তাহলে আল্লাহর জমিন প্রশস্ত সেই ক্ষেত্রে সাহাবার আদিলতলা আনহুম তারা আমাদের সামনে দৃষ্টান্ত পেশ করেছেন যে যদি কোনো স্থানে যদি কোনো একটি স্থানে জুলুম অত্যাচার বেশি হয়ে থাকে তাহলে অন্যত্র চলে যাওয়া হিজরত করা এবং সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করার জন্য প্রচুর অবকাশ এবং অবসর রয়েছে শুধু তাই নয় জুলুম অত্যাচার থেকে মুক্তি লাভ করার জন্য আরও একটি রাস্তা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাইকারাম আমাদের সামনে পেশ করে গিয়েছেন এবং সেটা হচ্ছে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের পথে যুদ্ধ করা এবং জিহাদ করা এবং এই কাজগুলোর মাধ্যমে দুর্বলতা দুর্বল অবস্থা থেকে বাস্তবেই মুক্তি লাভ করা সম্ভব এবং এই কাজগুলোর সঙ্গেই আল্লাহ সুহামতাল্লাহ সাহায্যের ওয়াদা প্রদান করেছেন কাজেই সার কথা হচ্ছে এটাই যে কোনো অবস্থাতেই শির্ক এবং কুফরকে অনুসরণ করার কোনো সুযোগ আল্লাহ সুহামতাল্লাহ কারোর জন্যই রাখেননি এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিসকে আমরা উল্লেখ করতে পারি মুসনাদে আহমদে হাদিসটি এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে একটি মাছির কারণে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করল এবং একটি মাছির কারণেই আরেকজন ব্যক্তি জাহান নামে প্রবেশ করল সাহাবায়কেরাম তারা আরজ করলেন জানতে চাইলেন ইয়া রসুল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি জবাই বললেন দুইজন ব্যক্তি কোনো একটি মূর্তি পূজারী সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল এবং যারাই ওই রাস্তা ওই পথ অতিক্রম করে যেত তাদেরকেই বাধ্য করা হতো যে সেই মূর্তির সামনে কিছু না কিছু তাদেরকে দান করতে হবে পেশ করতে হবে এভাবে সেই দুইজন ব্যক্তির একজনকে তারা বাধ্য করলো বলল যে তোমাকে অবশ্যই কিছু এই মূর্তির কাছে দান করতে হবে তখন সেই লোকটি বলল যে আমার কাছে দান করার মতো কিছু নেই তখন লোকেরা বলল কিছু না থাকলে অন্ততপক্ষে একটি মাছি হলেও তোমাকে দান করতে হবে তখন সেই ব্যক্তি এই বিষয়কে তুচ্ছ মনে করল এবং সেই মূর্তির কাছে একটি মাছি দান করল উৎসর্গ করল তখন সেই মূর্তি পূজারী সম্প্রদায় সেই লোকটিকে ছেড়ে দিল তারা তার রাস্তা ছেড়ে দিল সেই মূর্তির কাছে এই মাছিকে উৎসর্গ করার কারণে সেই ব্যক্তি জাহান নামে দাখিল হয়ে গেল এভাবে সেই মূর্তি পূজারী সম্প্রদায়ের কাছে আরেকজন ব্যক্তি আসলো আগের ব্যক্তির মতো এই ব্যক্তিকেও তারা বলল যে তোমাকেও এই মূর্তির কাছে কিছু না কিছু দান করতে হবে উৎসর্গ করতে হবে তখন সেই ইমানদার ব্যক্তি সে বলেছিল যে আমি একমাত্র মহামহিম আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যেই কোনো কিছু দান করতে পারি না কাজেই একটি মাছিকেও সে কোনো মূর্তির কাছে উৎসর্গ করবে এতে অস্বীকৃতি জানালো এই অবস্থায় সেই মূর্তি পূজারী লোকেরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে ফেলল এবং এভাবে একটি মাছির কারণে সেই ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে গেল কাজে শির্ক এই বিষয় অত্যন্ত ভয়াবহ বিষয় এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে কঠোরভাবে সাবধান করে দিয়ে বলেছেন যে কখনোই তুমি আল্লাহর সঙ্গে শরিক করো না অংশীদার সাব্যস্ত করো না যদিও বা তোমাকে হত্যা করা হোক না কেন কিংবা আগুনে জ্বালিয়ে দেওয়া হোক না কেন কাজে এরকম একটি অবস্থাতে এত স্পষ্ট দিক নির্দেশনা থাকার পরেও যে সমস্ত লোকেরা কুফর এবং শিরকে লিপ্ত হয় এবং এরপর যখন তারা বিচারের ময়দানে কিংবা জাহান নামে দাখিল হয়ে যাবে এবং সেই অবস্থায় তারা বলতে শুরু করবে যে আমরা দুর্বল ছিলাম অসহায় ছিলাম আর যদি সেই সমস্ত দাম্ভিক অত্যাচারী অহংকারী লোকেরা না থাকতো তাহলে তো আমরা ইমানদার হয়ে যেতাম তাদের এই দাবি কখনোই সত্য নয় যেটা আমাদের সামনে আলোচনায় বিভিন্ন আয়াতগুলোর মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে সুরাউজুখরুফ সেখানে আমরা দেখতে পাই ফেরাউন যে কিনা সমস্ত দাম্ভিকদের মধ্যে সেরা দাম্ভিক অত্যাচারী শাসক ছিল সে যখন তার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রদান করল সে তাদেরকে বিভ্রান্ত করতে সক্ষম হল এবং লোকেরা তার কথাগুলোকেই সঠিক বলে মেনে নিল এবং এটা কিভাবে ঘটল আল্লাহ সুহামতাল্লাহ তার ব্যাখ্যা আমাদের সামনে পেশ করে বলেছেন ইন্নাহুম কানু কৌমান ফাসেকিন সেই জাতির লোকেরা তারা নিজেরাও ছিল ফাসেক সম্প্রদায় এবং এ কারণেই ফেরাউন তাদেরকে বোকা বানাতে সক্ষম হয়েছিল কাজী উভয় দল এবং উভয় গ্রুপ তারা কেউই তাদের অপরাধের দায়ভার এড়াতে পারবে না সুরা সফাত সেখানেও এই বিষয়গুলো চমৎকারভাবে এসেছে সেই দুর্বল লোকেরা যখন দাম্ভিক লোকেদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে সেই অবস্থায় সেই দাম্ভিক লোকেরা উল্টো দোষ আরোপ করছে এবং তারা বলছে কলু বাল্লাম তাকুন মিনিন قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين বরং তোমরা তো ইমানদারই ছিলে না ওমা কান আলানা আলাইকুম মিন সুলতান এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বাল কুন্তুম কওমান তোয়াকিন বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সুরা সফাত সেখানে আল্লাহ সুবাহন তাল এমন একটি চিত্র উপস্থাপন করেছেন যখন কিনা বিচারের ময়দান থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে সরাসরি জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই অবস্থায় জাহান্নামে প্রবেশ করিয়ে দেওয়ার আগে তাদেরকে থামানো হবে এবং সেই অবস্থায় তাদেরকে আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করবেন আজ কেন তোমরা একে অপরকে সাহায্য করছো না এবং এভাবে যখন আল্লাহ তাল্লাহ তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং প্রশ্নের সম্মুখীন করবেন সেই অবস্থায় তাদের মধ্যে ঝগড়া এবং বিবাদ শুরু হয়ে যাবে তারা একে অপরের উপরে দোষ আরোপ করার চেষ্টা করবে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন একত্রিত করো সেই সমস্ত জালিমদেরকে গুনাহাগারদেরকে এবং তাদের সাঙ্গপাঙ্গ দোষরদেরকে যাদের ইবাদত তারা করত আল্লাহকে বাদ দিয়ে ইলা আল্লাহকে বাদ দিয়ে কাদের ইবাদত তারা করত আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলোকে মানুষ ইবাদত করে থাকে তাদের মধ্যে দুই ধরনের ভাগ আমরা দেখতে পাই একটি অংশে রয়েছে বিভিন্ন ধরনের জড়বস্তু আগুন পাথর কিংবা মূর্তি একটি প্রাণহীন পাথরের মূর্তি সে কখনো অন্যদেরকে আহ্বান করে বলে না যে তোমরা এসো তোমরা আমাকে ইবাদত করো কিংবা আমার কাছে চাও আমি তোমাদেরকে প্রদান করব। বরং মানুষদের মধ্যে কেউ কেউ বাকিদেরকে উৎসাহিত করে যে তোমরা এসো এই মূর্তির কাছে এবং মূর্তির কাছে চাও সে তোমাদের জন্য তোমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলোকে প্রদান করবে এভাবে সেই মানুষেরাই মিথ্যার দিকে আহ্বান করার মাধ্যমে অন্যান্য লোকেদেরকে অনুসারী বানিয়ে ফেলে আবার আমরা দেখতে পাই মানুষদের মধ্যে কেউ কেউ বিভিন্ন প্রাকৃতিক বস্তুকেও আল্লাহর স্থানে গ্রহণ করে থাকে কেউ কেউ চন্দ্র সূর্যের ইবাদত করে থাকে গ্রহ নক্ষত্রের ইবাদত করে থাকে কেউ আবার গাছপালা কিংবা পশু পাখি গরু বাছুর ইত্যাদি বিষয়েরও ইবাদত করে থাকে আবার কেউ কেউ ইবাদত করে থাকে বিভিন্ন জিন বা ফেরেস্তার এবং একই সঙ্গে আমরা দেখতে পাই মানুষ হয়ে মানুষকেও কেউ কেউ আল্লাহর স্থানে বসিয়ে দেয় আল্লাহর আসনে বসিয়ে দেয় মানুষ হয়ে মানুষের গোলামি করতে শুরু করে এবং মানুষকেই নিজের রব বানিয়ে ফেলে এ প্রসঙ্গে আদি ইবনে হাতেম তার ঘটনা বিখ্যাত হাতেম তায়ের ছেলে আদি তিনি গলায় একটি স্বর্ণের ক্রুশ ঝুলিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এবং সেই অবস্থায় আদি তিনি একজন খ্রিস্টান ছিলেন এর আগে তিনি ছিলেন একজন ইহুদি আদিকে গলায় স্বর্ণের ক্রুশ ঝুলিয়ে তার দিকে আসতে দেখে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরাত এই আয়াতটি তিলাওয়াত করলেন যেখানে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ইত্তাকাজ ওয়াহবা রহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন্দুন ইল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারিয়াম তারা তো তাদের আহবার এবং রুহবানদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে এবং মারিয়ামের পুত্র ইসাকেও তারা তাদের আহবার এবং রুহবান অর্থাৎ তাদের দরবেশ সাধুপুরুষ এবং পণ্ডিত ব্যক্তিদেরকে তাদের সেই সমস্ত মানুষদেরকে আল্লাহর স্থানে তারা গ্রহণ করে নিয়েছে এবং মারিয়ামের পুত্র ঈসাকেও তারা রব বলে গ্রহণ করে নিয়েছে এভাবে তারা মানুষ হয়ে মানুষকে ইবাদত করতে শুরু করেছে আদি সেই বিষয়টিকে অস্বীকার করলেন এবং তিনি বললেন যে আমরা তো তাদেরকে আল্লাহর স্থানে গ্রহণ করিনি তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বিষয়ের ব্যাখ্যা প্রদান করে বললেন যে আল্লাহ কোনো একটি বিষয়কে হালাল করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন অথচ তোমাদের সেই সমস্ত ব্যক্তিরা যখন বলে যে সেটাকে অবৈধ তখন কি তোমরা সেটাকে অবৈধ বলেই মেনে নাও না আদি বললেন হ্যাঁ রসুল্লাহ সাল্লাম আরও ব্যাখ্যা করে বললেন যে আল্লাহ কোনো একটি বিষয়কে হারাম বা নিষিদ্ধ করলেন আর সমাজের লোকেরা সেটাকে বৈধ করে দেয় তখন কি তোমরা সেটাকে বৈধ বলেই গ্রহণ করো না আদি বললেন হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসেবে গ্রহণ করা এবং একই পথে পদ্ধতিতে আমরা দেখতে পাই যে ফেরাউন সেও নিজেকে রব বলে দাবি করেছিল আল্লাহ সুহামতাল্লাহ সুরানাজিয়াতে উল্লেখ করে বলেছেন ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তগা তুমি যাও ফেরাউনের কাছে এবং সে সীমা লঙ্ঘন করেছে মারাত্মক সীমা লঙ্ঘন ফেরাউন দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণ দিল সবাইকে সমবেত করল এবং সে বলল ফাহাসারা ফানাদা ফাকলা আনা রব্বুকুমুল আয়লা সে সকলকে সমবেত করল এবং সজরে আহ্বান করল ভাষণ দিয়ে বলল যে আমি তোমাদের সবচেয়ে বড় রব একইভাবে বর্তমান পৃথিবীতেও যে সমস্ত লোকেরা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন এবং বিধান প্রচলন করছে আল্লাহ সুহামতাল্লাহ নির্দিষ্ট করা নিয়মকে নিষিদ্ধ করে দিচ্ছে এবং আল্লাহর নিষেধ করা বিষয়গুলোকে নিজেদের পক্ষ থেকে বৈধতা প্রদান করছে তারাও মানুষের উপরে রবের আসনে বসে যাচ্ছে এবং তাদের কথাকে মেনে নেওয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে অন্যান্য লোকেরাও তাদের অনুসারী এবং গোলামে পরিণত হচ্ছে এই রকম লোকেদেরকে যারা একে অপরের কাজে সহযোগিতা করেছে যাদের ইবাদত করা হতো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে জাহান নামে নেওয়ার পথে দাঁড় করিয়ে থামানো হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে যে কি হলো তোমাদের আজ কেন তোমরা একে অপরকে সাহায্য করছো না মিন دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون আল্লাহ সুবহানাহু বলছেন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন বরং সেই দিন তারা আত্মসমর্পণ করে থাকবে এবং আল্লাহ সুহামতাল্লাহর জিজ্ঞাসাবাদের বিপরীতে তাদের মধ্যে সেই অবস্থায় ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তারা একে অপরের সামনাসামনি হয়ে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে দুর্বল লোকেরা তারা শক্তিশালীদেরকে বলবে দাম্ভিকদেরকে বলবে যে তোমরা তো শক্তি সহকারে আমাদের কাছে আসতে তোমরা আমাদের কাছে শক্তি প্রয়োগ করতে আর সেই শক্তিশালী দাম্ভিক লোকেরা বলবে দুর্বলদেরকে তোমরা তো ইমানদারই ছিলে না বিশ্বাসীই ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরা নিজেরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় এরপর তারা বলবে আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথাই আজ সত্যে প্রমাণিত হলো আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত আল্লাহ সুহামতলা বলছেন এরপর সকলেই সেই দিন শাস্তিতে শরিক হয়ে যাবে এবং অপরাধীদের সাথে আমি এইরূপ আচরণই করে থাকি এইরূপ ব্যবহারই আমি করে থাকি فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون কাজে সমস্ত বাতিলের অনুসারী লোকেরা দুর্বল কিংবা দাম্ভিক সকলেই জাহান্নামে দাখিল হয়ে যাবে এবং জাহান্নামে দাখিল হওয়ার পর আরেকটি নতুন অবস্থা আরেকটি নতুন দৃশ্য সেটা আল্লাহ সুবাহতাল্লাহ উন্মোচন করেছেন সুরা ইব্রাহিমে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء আল্লাহ সুবহানাহু বলছেন সবাই সেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলরা বড়দেরকে বলবে অহংকারীদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম কাজেই তোমরা আজকে আল্লাহর আজাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারো কি দাম্ভিক লোকেরা বলবে যদি আল্লাহ আমাদেরকে সৎপথ দেখাতেন তাহলে তো আমরা অবশ্যই তোমাদেরকেও সৎপথ দেখাতাম এরপর তারা বলবে سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص এরপর তারা বলবে এখন আমরা ধৈর্য ধারণ করি কিংবা অধৈর্য হই সবই আমাদের জন্য সমান আমাদের জন্য নিষ্কৃতির কোনো পথ খোলা নেই এভাবে জাহান্নামে দাখিল হওয়ার পর তাদের উভয় দলের অসহায়ত্ব সেখানে প্রকাশিত হয়ে যাবে এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে বাস্তবে সেই অহংকারী লোকেরা আল্লাহর আজাবের বিপরীতে তাদের কোনো শক্তি নেই সামর্থ্য নেই সুরা গাফির সেখানে আল্লাহ সুহামতাল্লাহ তাদের বিতর্কের কিছু বিষয় আমাদের সামনে পেশ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন যখন তারা জাহান্নামে পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবে তখন দুর্বলরা দাম্ভিকদেরকে বলবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম এখন কি তোমরা পারো না আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনের কিছু অংশ নিবারণ করতে فيقول الضعفاء للذين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 এসেছিল প্রহরীরা বলবে তাহলে তোমরাই দোয়া করো আর জেনে রেখো কাফেরদের দোয়া এটা ব্যর্থই হয়ে থাকে দুনিয়াতে থাকা অবস্থায় সেই সমস্ত লোকেরা যদি আল্লাহ সুবাহন তাদের কাছে চাইতো সত্য দিনকে অনুসন্ধান করত এবং সেটাকে মেনে চলার তৌফিক চাইত তাহলে অবশ্যই আল্লাহ সুহামতুল্লাহ তাদেরকে সেই ক্ষমতা প্রদান করতেন কিন্তু একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করার পর তারা যতই দোয়া করুক না কেন সেই অবস্থায় কাফেরদের দোয়া এটা ব্যর্থই হয়ে থাকে এবং এটাই আল্লাহ সুবাহতাল্লার নির্ধারণ করা নিয়ম এরপর আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ সুরা ইব্রাহিম সেখানে জাহান্নামী ব্যক্তিদের আকুতি আক্ষেপ তার আরেকটি নতুন চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন জাহান্নামের সেই লোকেরা একত্রিত হবে এবং একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমাদের এই ধোকাগ্রস্ত হওয়া এবং জাহান্নামে দাখিল হওয়ার জন্য যে মূল দায়ী সে হচ্ছে শয়তান সেই মহাপ্রতারক কাজেই তারা সবাই একত্রিত হয়ে শয়তানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবে এবং শয়তানকে দোষারোপ করতে শুরু করবে তাকে অভিশাপ দিতে শুরু করবে সেই অবস্থায় শয়তান কি বলবে সেই কথাও আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যখন সমস্ত বিষয়গুলোর ফয়সলা নিষ্পত্তি হয়ে যাবে সেই অবস্থায় শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমিও তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম আল্লাহর ওয়াদা সেটা ছিল সত্য ওয়াদা আর আমি তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছি এবং আমি সেই ওয়াদাকে ভঙ্গ করেছি এবং তোমাদের উপর আমার কোনো ধরনের শক্তি বা ক্ষমতা ছিল না আমি তো শুধুমাত্র তোমাদেরকে ডেকেছি আহ্বান করেছি আর তোমরা সেই কথাকে মেনে নিয়েছো وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم কাজে শয়তান বলবে সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না গালমন্দ করো না তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা করো গালমন্দ করো ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم আমি তোমাদেরকে উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমাকে উদ্ধারে সাহায্যকারী নও এর আগে তোমরা আমাকে যে আল্লাহর সঙ্গে শরিক করেছিলে সেই বিষয়কেও বরং আমি অস্বীকার করছি আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন ইন্না জালিমিন আলহুম আজাবুন আলিম নিশ্চয়ই যারা জালিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়ার দাম্ভিক লোকেদেরকে অনুসরণ করে জাহান নামে দাখিল হয়ে যাওয়া সেই লোকেদের আফসোসকে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহতাল্লাহ সুরা আহজাবে যখন কিনা জাহান নামের আগুনের মাধ্যমে তাদের চেহারাকে ঝলসে দেওয়া হবে সেই অবস্থায় তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম এবং রাসুলের আনুগত্য করতাম আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন যেই দিন আগুনের মাধ্যমে তাদের মুখমণ্ডলকে ওলট পালট করে দেওয়া হবে সেই দিন তারা বলবে হায় আফসোস যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম এবং রাসুলের আনুগত্য করতাম يوم تقلب وجوههم في النار يقولون يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا এবং তারা আরও বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতা এবং বড়দের কথা মেনেছিলাম এবং তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কাজেই হে আমাদের রব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং মহা অভিশাপ তাদেরকে প্রদান করুন সুতরাং সেই অবস্থায় জাহান্নামী লোকেরা আল্লাহ সুবাহতাল্লার কাছে চাইতে থাকবে যেন সেই সমস্ত নেতাদেরকে ডাবল শাস্তি ডাবল পানিশমেন্ট প্রদান করা হয় এবং অভিশাপ প্রদান করা হয় সুরাফুস্তিলাত সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ তাদের এই আবেদনের আরেকটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين সেই কাফিররা বলতে থাকবে হে আমাদের রব যে সমস্ত জিন এবং মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আপনি তাদেরকে দেখিয়ে দিন আমরা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করি যেন তারা যথেষ্ট রকমের অপমানিত হতে পারে কাজে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি জাল্লা সুবাহতাল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সেই সমস্ত লোকেরা জাহান নামে দাখিল হওয়ার পর তারা আবেদন করবে তাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়ার জন্য কারণ তারাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছে আল্লাহ সুবাহতাল্লাহ সুর আরাফে উল্লেখ করেছেন যে সকলের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কাজেই কাউকেই হতাশ করা হচ্ছে না এভাবে পরিহাসের সুরে আল্লাহ সুবাহতাল্লাহ উভয় দলের বাস্তবতাই আমাদের সামনে পেশ করেছেন সুরা আরফে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন এমনকি যখন সবাই সেই আগুনে পতিত হবে তখন পরবর্তীতে আগুনে নিক্ষিপ্ত হওয়া ব্যক্তিরা পূর্ববর্তী বা যারা তাদের আগেই আগুনে নিক্ষিপ্ত হয়েছে তাদের সম্পর্কে বলতে থাকবে হে আমাদের রব এই পূর্ববর্তী লোকেরাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছে বিপদগামী করেছে কাজেই আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন জবাবে আল্লাহ সুবাহতাল্লাহ কি বলবেন আল্লাহ সুবাহতাল্লাহ বলবেন প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কিন্তু তোমরা সেটা জানো না পূর্ববর্তী লোকেদেরকে অন্ধ অনুকরণ করে বিভ্রান্ত হওয়া দাদার মিথ্যা ধর্মকে অনুসরণ করে বিভ্রান্ত হওয়া এবং শেষ পর্যন্ত জাহান্নামে দাখিল হওয়া এভাবে পূর্ববর্তী এবং পরবর্তী দুইটি দল সৃষ্টি হয়ে যায় এবং পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদেরকে দোষারোপ করতে শুরু করে এবং বলতে থাকে যে তাদেরকে অনুসরণ করেই তো আমরা আগুনে নিক্ষিপ্ত হলাম বিভ্রান্ত হলাম কাজেই হে আমাদের রব আপনি তাদের উপরে দ্বিগুণ শাস্তি আরোপ করুন অথচ সেই পূর্ববর্তী লোকেরা তারা কি বলবে তাদের কথাকে আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তারা বলবে সেই পূর্ববর্তী লোকেরা বলবে পরবর্তীদেরকে যে তোমরা আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব রাখো না আমাদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই সুতরাং তোমরাও তোমাদের কাজের শাস্তি গ্রহণ করো এই কথাগুলোর অর্থ হচ্ছে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই আমাদের পরে এসেও তোমরা কোনো সাবধানবাণী সতর্কবাণী গ্রহণ করতে পারোনি আমাদের দৃষ্টান্ত আমাদের ইতিহাস আমাদের পরিণতি থেকে তোমরা সতর্ক হতে পারোনি কাজেই আমাদেরকে দোষারোপ দিয়ে কোনো লাভ নেই তোমাদের কাজের জন্য তোমরাই দায়ী তোমরাও তোমাদের কাজের শাস্তি গ্রহণ করো সুরা সদ সেখানে আলসুবাহতাল্লাহ বলছেন এই তো এক বাহিনী তোমাদের সঙ্গে তারা জাহান্নামের আগুনে প্রবেশ করছে তাদের জন্য নেই কোনো অভিনন্দন এবং তারা জাহান্নামের আগুনে জ্বলবে অনুসরণকারী লোকেরা যারা পরে এসে তাদেরকে অনুসরণ করেছিল তারা বলবে বরং তোমরাও তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই এই পূর্ববর্তী তোমরা তোমরাই তো আমাদের জন্য এই স্থানের ব্যবস্থা করেছ কত নিকৃষ্ট এই আবাসস্থল এরপর সে পরবর্তী লোকেরা পূর্ববর্তীদের শাস্তিকে বর্ধিত করার আবেদন জানিয়ে বলবে হে আমাদের রব যে আমাদেরকে এরকম শাস্তির মুখোমুখি করল জাহান নামে তুমি তার শাস্তিকে দ্বিগুণ করো দ্বিগুণ করো বর্ধিত করো এবং এরকম পাল্টাপাল্টি দোষারোপ পরস্পরের শাস্তি বৃদ্ধি করা তার আবেদনের বিপরীতে আল্লাহ সুবাহতালা পরিহাসের সুরে বলবেন কলা লিকুল্লি দিয়ফুন তা আলামন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কিন্তু তোমরা সেটাকে জানো না এরকম একটি অবস্থায় যখন সেই লোকেরা জাহান্নামে দাখিল হয়ে যাবে এবং বুঝতে পারবে যে জাহান্নাম থেকে নিষ্কৃতি বা নাজাতের কোনো রাস্তা নেই সেই অবস্থায় নতুন আরেকটি মানসিক কষ্ট তারা অনুভব করতে শুরু করবে সেই লোকগুলো ধারণা করবে দুনিয়াতে যে সমস্ত মুসলিমদেরকে তারা তামাশা করত বিদ্রুপ করত দুর্বল অসহায় এবং পথভ্রষ্ট বলে ধিক্কার দিত তারা ভাবত যে যদি আমরা কখনো জাহান নামে যাই এই লোকেরা আমাদের আগে জাহান নামে যাবে কিন্তু জাহান নামে দাখিল হওয়ার পর তারা শুধুমাত্র নিজেদেরকেই সেখানে খুঁজে পাবে এবং তারা বলতে থাকবে যে আজকে আমাদের কি হলো সেই সমস্ত মন্দ লোকেদেরকে সেই সমস্ত লোকেদেরকে আমরা দেখছি না কেন যাদেরকে আমরা তুচ্ছ মনে করতাম মন্দ মনে করতাম وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار এবং তারা আরো বলবে তবে কি আমরা অযথাই তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম নাকি আজ আমাদের দৃষ্টি বিভ্রম ঘটল আল্লাহ সুবাহতলা বলছেন ইন্নাজা আলী কালা হাক্কুন সুমু আহলি নার নিশ্চয়ই জাহান্নামী ব্যক্তিদের এই পারস্পরিক ঝগড়া বিবাদ এটি এক অনিবার্য সত্য ঘটনা জাহান্নামের ভয়াবহ আগুনে যখন তারা দাখিল হয়ে যাবে সেই অবস্থায় তাদের পারস্পরিক সাহায্য সহযোগিতা পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার কাজে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মিথ্যা মাবুদের ইবাদতের ক্ষেত্রে তারা একে অপরের সহযোগী সহচর হলেও জাহান্নামের আগুনে দাখিল হওয়ার মাধ্যমে কিংবা বিচারের ময়দানে সেই ভয়াবহ দৃশ্যগুলোকে দেখার সাথে সাথেই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 হতো যদি আমাদেরকে দুনিয়াতে ফেরত যাওয়ার আরেকটি সুযোগ প্রদান করা হতো তাহলে আমরাও তাদের সাথে এই সম্পর্ককে ছিন্ন করতাম যেভাবে আজ তারা আমাদের সাথে সম্পর্ককে ছিন্ন করলো كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار আল্লাহ সুবহানাহু বলছেন এভাবে আল্লাহ তাদেরকে দেখাবেন তাদের আমলগুলোকে তাদের সামনে অনুশোচনা হিসেবে আফসোস হিসেবে তাদেরকে অনুতপ্ত করার জন্য তাদের মনে আক্ষেপ এবং আফসোস সৃষ্টি করার জন্য আল্লাহ সুহামদুল্লাহ বলছেন ওমা হুম বিখারিজিন আমিনান্নার তারা কখনও সেই জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না কাজেই বুদ্ধিমান ব্যক্তির জন্য কাজ হচ্ছে এটাই যে সেই অসহায় মুহূর্তে যখন পারস্পরিক সাহায্য এবং সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তার আগে এই দুনিয়াতেই তাদের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা এবং নিজেদেরকে আল্লাহ সুহান তাহলার সাহায্যের মাধ্যমে নিরাপদ করে নেওয়া আসুন সকল ধরনের বাতিল রব বাতিল মাবুদ ইলাহ এবং তাগুতের সঙ্গে সম্পর্ককে বর্জন করি এবং আল্লাহ সুবাহতাল্লাহর সাথে সম্পর্ককে অর্জন করি আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন ফামাইয়াক বি তগুত ওয়াইমিন বিল্লাহ ফাকাদ ইসলাম সাকা বিল উরওয়াতিল উসক লান ফিসামা আলাহা আল্লাহু সামিউন আলিম এবং যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো তাগুতের সঙ্গে কুফুরি করলো এবং আল্লাহর উপর ইমান আনলো নিঃসন্দেহে সে ধারণ করল এক মজবুত হাতল এক মজবুত রশি যা কখনো ছিন্ন হবার নয় আল্লাহু সামিউন আলিম নিশ্চয়ই আল্লাহ সবই শুনেন এবং জানেন আল্লাহ সুবহানাহু আরও বলছেন আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যারা ঈমান এনেছে তাগুতকে বর্জন করার মাধ্যমে এবং তাওহিদকে অর্জন করার মাধ্যমে আল্লাহর উপর ঈমান আনার মাধ্যমে তারা সেই মজবুত হাতল এবং রশি ধারণ করল এভাবে যারা ইমান এনেছে তাদের ওলি তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ স্বয়ং তিনি তাদেরকে বের করে আনবেন অন্ধকার থেকে আলোর দিকে আর যারা কুফুরি করছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত তারা তাদেরকে আলো থেকে বের করে নিয়ে যাবে অন্ধকারের দিকে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন উলা ইকা আসহাবুন্নার তারাই তো জাহান্নামের অধিবাসী হুম হা খলিদুন সেখানে তারা থাকবে চিরকাল সবশেষে আল্লাহ সুবাহতাল্লার কাছে আমরা দোয়া করি আজকের এই পর্বে যে সমস্ত অহংকারী দাম্ভিক পথভ্রষ্ট লোকেদের আলোচনা আসলো তাদের ধোকা এবং প্রতারণা থেকে আল্লাহ সুবাহতাল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং ইমান সহকারে মুসলিম হিসাবে যেন তিনি আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক প্রদান করেন আল্লাহ আমিন ওসল্লাহ আয়লা আয়লা সঈদিনা মোহাম্মদ ও আয়লা আলহি ওসাহাবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আয়লামিন